সালাম কালাম কিছু নাই রে হাই হেলোর জালা নিজে সালাম দেই না পরের সালাম পেতে চায় সালাম কালাম কিছু নাই রে হাই হেলোর জালা নিজে সালাম দেই না পরের সালাম পেতে চায় সালাম কালাম কিছু নাই রে হাই হেলোর জালা নিজে সালাম দেই না পরের সালাম পেতে চায় সালামটা দিলে পরে মাথাটা ঝাঁকি মারে সালামটা দিলে পরে মাথাটা ঝাঁকি মারে চোখ দুটো বের করে তার দিকে চায় ডিজিটাল দেশ রে ডিজিটাল সালাম রে ডিজিটাল দেশ রে ডিজিটাল সালাম রে সালাম দিয়া সোয়াবের কাজ হয় না তোর পাপ যাকে দিবেন সে ধরে নানান চন্দ্রের ভাব সালাম দিয়া সোয়াবের কাজ হয় না তোর পাপ যাকে দিবেন সে ধরে নানান চন্দ্রের ভাব সালাম দিয়া সোয়াবের কাজ হয় না তোর পাপ যাকে দিবেন সে ধরে নানান চন্দ্রের ভাব সালামটা দিলে পরে মনে মনে কি যে বলে সালামটা দিলে পরে মনে মনে কি যে বলে ঠুটগুলো শুধু নারায় ডিজিটাল দেশ রে ডিজিটাল সালাম রে ডিজিটাল দেশ রে ডিজিটাল সালাম রে সালাম দিয়া মুখে ভালো নবী বলে যা কত মানুষ সালাম রেখে পায়ে পড়ে যান সালাম দেয়া মুখে ভালো নবী বলে যান কত মানুষ সালাম রেখে পায়ে পড়ে যান সালাম দেয়া মুখে ভালো নবী বলে যান কত মানুষ সালাম রেখে পায়ে পড়ে যান পীরের কাছে গেলে পায়ে পরে সেজা করে পীরের কাছে গেলে পায়ে পরে সেজা করে মুখ দিয়ে পায়ে চুমু খায় ডিজিটাল দেশ রে ডিজিটাল সালাম রে ডিজিটাল দেশ রে ডিজিটাল সালাম রে সালাম নিয়া ঠাট্টা করার বাংলাদেশটা হাই গান বাজনাতে গানের সুরে সালাম জানা সালাম নিয়া ঠাট্টা করার বাংলাদেশটা হাই গান বাজনাতে গানের সুরে সালাম জানায় সালাম নিয়া ঠাট্টা করার বাংলাদেশটা হায় গান বাজনাতে গানের সুরে সালাম জানায় नायिक नचतल गैर पुषक पिल नायिक नचतल गैर पुषक पिल नायो के सलाम जाना डिजिटल देश रे डिजिटल सालम रे डिजिटल देश रे डिजिटल सालम रे सालम कालम की चुनाई रे है हे लुर जाला निजे सालम देना पोर सालम पे ते छाय सालम कालम की चुनाई रे है हे लुर जलाय চায় নিজে সালাম দেয় না পরের সালাম পেতে চাই সালাম কালাম কিছু নাই রে হয় হেলোর জালায় নিজে সালাম দেয় না পরের সালাম পেতে চায় সালামটা দিলে পরে মাথাটা ঝাঁকি মারে সালামটা দিলে পরে মাথাটা ঝাঁকি মারে ছোট দুটো বের করে তার দিকে চায় ডিজিটাল দেশ রে ডিজিটাল সালাম রে ডিজিটাল দেশ রে ডিজিটাল সালাম রে डिजिटल देश रे डिजिटल सालम रे डिजिटल देश रे डिजिटल सालम रे डिजिटल देश रे डिजिटल सालम रे